তল্হা ইবনু মুসারিফ রহমতুল্লা আলহি হতে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনু আবি আউফা ফ্রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর নিকট জিজ্ঞেস করলাম নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম কি অসিয়াত করেছিলেন তিনি বললেন না আমি বললাম তাহলে কিভাবে লোকদের উপর অসিয়াত ফর্জ করা হলো কিংবা অসিয়াতের নির্দেশ দেওয়া হলো তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহর কিতাব মোতাবিক আমল করার জন্য অসিয়াত করেছেন